আম্মাবাদ করোনা ভাইরাসে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেল এরই মধ্যে বিশ্বের একশত নয়টি দেশে ছড়িয়ে পড়েছে এই virus Iran Pakistan Saudi Arab ও কাতার সহ অনেক মুসলিম প্রধান দেশেও শনাক্ত হয়েছে করোনা রোগী সম্প্রতি বাংলাদেশেও শনাক্ত হয়েছে করোনা রোগী পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে নীরব এক আতঙ্ক আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন করোনার ভয়ে দিল্লি গণহত্যার নেপথ্য কারিগর গুজরাটের কষাই নরখাদক নরেন্দ্র মোদী মুজিববর্ষের সফর বাতিল করেছে একজন মালন শয়তানের নাপাক স্পর্শ থেকে বাঁচতে পারল প্রিয় মাতৃভূমি বাংলার পবিত্র মাটি মুজিববর্ষ উপলক্ষে মুজিব পূজা ও ব্যাহাপনার বিস্তৃতিতেও প্রভাব ফেলবে করোনার এই আতঙ্ক অনেক অনুষ্ঠান স্থগিত হয়েছে আবার অনেক কর্মসূচির পরিসর সংক্ষিপ্ত করা হয়েছে এরা আল্লাহ রাবুল্লা আলমিনের আদেশকে অগ্রাহ্য করলেও করোনার আতঙ্কে ঠিকই ভীত হয়েছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন প্রতিটি মুসিবতই আল্লাহর হুকুমে আসে যারা আল্লাহর প্রতি ইমান রাখে তাদের জন্য তা হৃদায়ত লাভের উপলক্ষ হয় আর যারা আল্লাহর প্রতি ইমান রাখে না তাদের জন্য গজবের কারণ হয় আল্লাহ তালা বলেন মা আসাবামিম মুসাইবাতিন ইল্লা বিজনিল্লাহ অমাইমিম বিল্লাহ ইয়াহদি কালবাহ আল্লাহর নির্দেশ ছাড়া কোনো বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি ইমান রাখে তিনি তার অন্তরকে হৃদায়ত দান করেন মুমিন বিশ্বাস করে এই বিপদ ও কষ্টের মধ্যেই আল্লাহ তালা তার জন্য কল্যাণ রেখেছেন আল্লাহ তালা বলেন ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু তোমাদের কাছে হয়তো কোনো একটি জিনিস পছন্দনীয় নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হয়তো বা কোনো একটি জিনিস তোমাদের কাছে পছন্দনীয় অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ তালাই জানেন তোমরা জানো না এই পৃথিবীতে যত মুসিবত আসে সব মানুষের গুনাহ ও নাফরমানির কারণেই আসে মানুষ যে গুনাহ করে তার খানিকটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন যাতে তারা সতর্ক হওয়ার সুযোগ পায় আল্লাহ তালা বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون জলে ও স্থলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে আল্লাহ তালা তাদের কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করান যাতে তারা নাফরমানি থেকে ফিরে আসে প্রিয় মুসলিম উম্মা মুমিনদের উপর আপতিত প্রতিটি মুসিবতই তার জন্য রহমত যদিও বাহ্যিক দৃষ্টিতে তার কাছে মুসিবত মনে হয় কেননা মুসিবতের মাধ্যমে তার গুনাহ মাফ হয় তাওবা করার তৌফিক লাভ হয় সাহি বুখারিতে এসেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন মা মিন মুসাইবাথিন তোসেইবুল মুসলিমা ইল্লা কফারাল্লাহ বিহা আন হাত্তা কুহা মুমিনের জীবনে যত বিপদ আসে প্রতিটি বিপদের বিনিময়ে আল্লাহ তালা তার গুনাহ মাফ করেন এমনকি কাটা ফুটলেও পক্ষান্তরে কাফিরদের জন্য দুনিয়াবি মুসিবত কেবল আজাব যদি এই মুসিবত তাদের ইসলাম গ্রহণের উপলক্ষ না হয় প্রিয় মুসলিম ভাইয়েরা গুনা ও নাফরমানিতে ভরে গেছে আল্লাহর এই জমিন আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন ছোট ছোট মুসিবত দিয়ে আমাদের সতর্ক করছেন আহ্বান করছেন তার দিনের পথে ফিরে আসার কত বড় বড় সমৃদ্ধ অর্থনীতির দেশকেও আল্লাহ ছোট্ট একটি ভাইরাস দিয়ে ধসিয়ে দিতে পারেন কত শক্তিশালী রাষ্ট্রকে অসহায় করে দিতে পারেন চলমান বিশ্বের করোনা সংক্রমণই তার সুস্পষ্ট দলিল করোনা কাফিরদের জন্য গজব হলেও মুমিনদের জন্য নিঃসন্দেহে রহমত যদি আমরা তাওবা করি আল্লাহর দিকে ফিরে আসি ইনশা আল্লাহ সামনের দিনগুলো নিঃসন্দেহে মুসলিমদের বিজয়ের দিন পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি আমাদের প্রতিনিয়ত এই বার্তাই দিয়ে যাচ্ছে পৃথিবীর দিকে দিকে উম্মার সিংহদের জাগরণ প্রতি মুহূর্তে আমাদের বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সুতরাং আপনারাও জেগে উঠুন দিন কায়েমের জিহাদে আপনার ফরজটুকু আদায় করুন পরিশেষে দোয়া করি আল্লাহ তালা সব ধরনের বিপদাপদ থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন আমিন يا رب العالمين